রাস্তার দুই ধারে সিনেমা হলের উপরে পাগলের বেশ ধরে শরীরটা খালি করে মানুষের সুরতে শয়তানকে মানুষের সুরতে ইবলিসকে জাকাতের কাপড়টা জোকে এনে দে জাকাতের কাপড়টা জোকে এনে দে জাকাতের কাপড়টা জোকে এনে দে চিনছেন তোদের গুলশানে বাড়ি আছে কিন্তু এতই গরিব শরীর ঢাকার মতো কাপড় কেনার পয়সা নেই রাস্তার দুই ধারে সিনেমা হলের উপরে পাগলের বেশে ধরে শরীরটা খালি করে মানুষের সুরতে শয়তানকে মানুষের সুরতে শয়তানকে জাকাতের কাপড়টা ওকে এনে দে জাকাতের কাপড়টা ওকে এনে দে জাকাতের কাপড়টা ওকে এনে দে এদের আসল রূপ জানেন রং মেখে ঠোঁটেতে পলিশ যে নখেতে পেট খালি পিঠ খালি তিলক কপালেতে রং মেখে ঠোঁটেতে পলিশ যে নকেতে পেট খালি পিঠ খালি তিলক কপালেতে ওর না কাপুর নেই মাথাতে ওর না কাপুর নেই মাথাতে जाका तेरे कापोरटा योके ने दे जाका तेरे कापोरटा योके ने दे जाका तेरे कापोरटा योके ने दे रास्ता रे दुई धारी সিনে মাহালের উপরে শরীরটা খালি করে পাগলের বেশ ধরে মানুষের সুরতেও শয়তানকে মানুষের সুরতেও ইবলিসকে জাকাতের কাপড়টা জোকে এনে দে জাকাতের কাপড়টা জোকে এনে দে জাকাতের কাপড়টা জোকে এনে দে অবাধ মেলামেশা করছে যে হামেশা দরজাটা হৃদয়ের সদাই খোলা ওদের অবাধ মেলামেশা করছে যে হামেশা দরজাটা হৃদয়ের সদাই খোলা ওদের গণিকার আসল রূপ চিনে নে গণিকার আসল রূপ চিনে নে জাকাতের কাপড়টা জোকে এনে দে জাকাতের কাপড়টা জোকে এনে দে জাকাতের কাপড়টা জোকে এনে দে নেই ঘর সংসার দেহটাই পুঁজিতার সারাদিন রাত ভর লম্পট সহচর সত্য না মিথ্যা নেই ঘর সংসার দেহটাই পূজিতার সারাদিন রাত ভর লম্পট সহচর ওকে দিয়ে ব্যবসা যে করছে ওকে লোক দিয়ে ব্যবসা যে করছে জাকাতের কাপড়টা ওকে এনে দে জাকাতের কাপড়টা ওকে এনে দে জাকাতের কাপড়টা ওকে এনে দে রাস্তার দুই ধারে শরীরটা খালি করে পাগলের বেশ ধরে সিনেমা হলের উপরে মানুষের সুরতেও শয়তানকে মানুষের সুরতেও ইবলিসকে জাকাতের কাপড়টা ওকে এনে দে জাকাতের কাপড়টা ওকে এনে দে জাকাতের কাপড়টা ওকে এনে দে লজ্জার মাথাকে আবরুর বিনিময় অশালীন নাচ গানে ওই সাপ বেইমানে লজ্জার মাথাকে আবরুর বিনিময়ে অশালীন নাচ গানে ওই সব বেইমানে চরিত্র যুবকের লুটছে চরিত্র সমাজের লুটছে জাকাতের কাপড়টা ওকে এনে দে জাকাতের কাপড়টা ওকে এনে দে যাহা কিছু দুনিয়ার সব কিছু আছে যার হিজাবটা কেনবার পয়সাটা নাই তার যাহা কিছু দুনিয়ার সব কিছু আছে তার পর্দাটা কিনবার পয়সা যে নেই তার ওর চেয়ে হতভাগী নেই জগতে ওর চেয়ে বাগি নেই জগতে জাতাতের কাপড়টা ওকে এনে দে জাকাতের কাপড়টা ওকে এনে দে জাকাতের কাপড়টা ওকে এনে দে